মহাকালের শপথ যারা ইমান আনেনি ভালো কাজের ধার ধারেনি ওদের ধ্বংস অনিবার্য যারা সত্যের পথে মানুষকে ডাকেনি এ পথে ধৈর্যের দৃষ্টান্ত রাখেনি তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ মুহূর্ত সোরা আসরের মাধ্যমে আল্লাহ সেই লাল সংকেত জানিয়েছেন গোটা মানব জাতিকে কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ যে মানুষ মানা নেনি সৎকর্মের ধার ধারেনি যে মানুষ মানা আনেনি সৎকর্মের ধার ধারেনি নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ যে মানুষ মানা নেনি সত্যের পথে আসেনি যে মানুষ ইমান আনেনি সত্যের পথে আসেনি নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ দিনের পথে যে আসেনি এ পথে ধৈর্য ধরেনি দিনের পথে যে আসেনি এ পথে ধৈর্য ধরেনি নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ নিশ্চয় ওই মানুষের জন্য বিপদ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ কালের শপথ মহাকালের শপথ